او ہو پیار نبی پیار نبی پیار نبی پیاری نبی محمد محمد پیار نبی پیار نبی پیار نبی پیاری نبی محمد محمد محمد محمد محمد محمد পাব কি তব দিদার কাটে না মুনি রাধার পরশ পেতে চায় যাহার মোনাকে তাহার কাদে পরাণ পাখি ভিজ যায় দুটি আখি শয়নে স্বপনে তব ছবি আঁকি দেখা দাও প্যারা নবী দেখা দাও পাপি মন মাটি দেব দেখে তোমায় দেখা দাও প্যারা লবি দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখে তোমায় পাব কি তব দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার কাটে না মুনি রাধার দাও দিদার দাও দিদার দাও দিদার মন কিছু বিদার দাও দিদার দাও দিদার দাও দিদার পরুষ পেতে পরুষ পেতে পরুষ পেতে চাই যার দাও দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার নূরের আলো জেলে দি নূরের আলো জেলে দিলে আধার ঘেরা দুনিয়ায় আধার ঘেরা দুনিয়ায় সেই আলোর রোশনীতে বেইমান কাফির ইমান পায় বেইমান কাফির ইমান পায় নূরের আলো জেলে দিলে আধার ঘেরা দুনিয়ায় সেই আলোর রোশনীতে বেইমান কাফির ইমান পায় তোমার নূরের তোমার নূরের উমর নূরের আলোতে মুনিতে প্রেমেরি ফুল ফোটে তোমার নূরের আলোতে মুনেতে প্রেমেরি ঢেউ ওঠে কাঁদে পরাণ পাখি ভিজে যায় দুটি আঁখি শয়নে সপনে তব ছবি আঁকি দেখা দাও প্যারা নাবি দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখে তোমায় দেখা দাও প্যারা নবী দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখে তোমায় প্যার নবী প্যার নবী প্যার নবী প্যার নবী মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ তোমার প্রেমী পাগলমি মন ছুটে যায় মদিনা নাই কো টাকা নাই কো তোমার প্রেমে পাগল আমি মুন ছুটে যায় মাদিনায় মুন ছুটে যায় মাদিনায় নাই কোটা কানাই কো কুরি কে দে মন বেহুশ হায় কে দে মন বেহুশ হায় তোমার প্রেমে পাগল আমি ছুটে যায় মদিনায় নাই কো করি কি দে মন বেহুশ হায় খোদা তোমার খোদা তোমার খোদা তোমার করুন সারায় পুছে দাও মাদিনায় প্রভু তোমার প্রভু তোমার প্রভু তোমার করুণায় সারায় পৌঁছে দাও মাদিনায় কাঁদে পরাণ পাখি ভিজে যায় দুটি আখি শয়নে স্বপনে তব ছবি আঁকি দেখা দাও প্যারা নাবি দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখি তোমায় দেখা দাও প্যারা নাবি দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখে তোমায় পাব কি তব দিদার কাটে না মনি রাধার মুন্নাকে ছবি তাহার পরশ পেতে চায় যাহার কাঁদে পরাণ পাখি ভিজে যায় দুটি আখি সয়নে সপনে তব ছবি আঁকি দেখা দাও প্যারা নবী দেখা দাও আমায় পাপি মন মাটি দেব দেখে তোমায় দেখা দাও প্যারা নাবি দেখা পাপি মন মাটি দেব দেখে তোমায় পাব কি তবু দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার কাট না মুনে রাধার দাও দিদার দাও দিদার দাও দিদার উনাকে ছবি দার দাও দিদার দাও দিদার দাও দিদার পরশ পেতে পরশ পেতে পরশ পেতে চায় যার দাও দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার দাও দিদার प्यार नबी प्यार नबी प्यार नबी प्यार नबी मुहम्मद मुहम्मद मुहम्मद मुहम्मद प्यार नबी प्यार नबी پیار نبی پیار نبی محمد محمد محمد محمد پیار نبی پیار نبی پیار نبی پیار نبی محمد محمد محمد محمد محمد محمد